ঘটবে যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে এবং যাকে তার আমল নামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে ইন্নহু إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না কেন যাবে না তার পালনকর্তা তো তাকে দেখতেন আমি শপথ করি সান্ধ্যকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণ রূপ লাভ করে নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক